মাহালিমা তোর ঘরে দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা মাহালিমা তোর ঘরে দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা শুকনো খেজুর গাছ দেখো খেজুর ভরে যায় শুকনো খেজুর গাছে আজ দেখো খেজুর ভরে যায় দুর্বল উঠনি গুলো আজ দেখো কেমনে ছুটে চলে যাই বনের যত পশু পাখি করে তাহার সুরক্ষা তাহার দেখা তরে পাগল হয় তাই পালা মহালিমা তোর ঘরে আজ দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা মানব মহান হালিমার ঘরে দেখো দোল না দোলে মানব মহান হালিমার ঘরে দেখো দোল না দোলে তাহার চোখ দিয়ে যেন খোদা পাকে নূর চলে তাহার ছোঁয়া তাহার ছোঁয়া পাওয়ার তরে উদাস হয় তাই বেবাসী তাহার ছোঁয়া পাবা তরে উদাস হয় তাই পাশি মহালিমা তোর ঘরে আজ দেখো কামলিওয়ালা তাহার দেখা তরে পাগল রসুল হয় তাই ফলা মানব জাতি তাহার প্রতি দুর্দ ও সালাম পাঠায় তাহার চোখ দিয়ে যেন খোদা পাকে নূর জলে মানব জাতি তাহার প্রতি দুর্দ ও সালাম পাঠায় যাহার নূরে দেখো আজ হার মেলে যায় ওই নূরে চাঁদ সূর্য হয়ে যায় সাহারা এমন নূর আসিল ধরায় যে নূরে জগৎ নূরালা মাহালিমা তোর ঘরে আজ দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা বাদশাদের বাদশাহ হয়ে এলো এই ধরাতে উম্মতদের যিনি থাকিবেন রে পাশতে বাদশাদের বাদশাহ হয়ে এলো এই हयाते उम्मत देर जीनी थकी फासोते तहर शोरीर तहर रे मेष के अंबर खुशबू भरा तहर रे मेस के अंबर खुशबू भरा আজ দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা সে সন্দেশ শুনুন গজল লিখছে কবি ইন্তাজুলের হাতে আঙ্গুল সব গজলে রয়েছে নামে মোহাম্মদ রসুল গজল লিখছে কবি ইন্তাজুলের হাতে সব গজলে রয়েছে নামে মোহাম্মদ রসুল কর দুয়া যদি থাকে কোনো ক্ষমা করে দিও খোদা আল্লাহ মহালিমা তোর ঘরে আজ দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা মহালিমা তোর ঘরে আজ দেখো কামলিওয়ালা যাহার প্রশংসা করে স্বয়ং আল্লাহ তালা স্বয়ং প্রশংসা করে আল্লাহ তালা